মালিক ইবনু ইসমাইল রহমতুল্লা আলহি আলকামা রহমতুল্লা আলহি হতে বর্ণিত তিনি বলেন আমি সিরিয়ায় গমন করলাম দুরাকাত সলাত আদায় করে দোয়া করলাম হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সাথী মিলিয়ে দিন অতপর আমি একটি জামাতের নিকট এসে তাদের নিকট বসলাম তখন একজন বৃদ্ধ লোক এসে আমার পাশেই বসলেন আমি জিজ্ঞেস করলাম ইনি কে তারা উত্তরে বললেন ইনি আবু দারদাহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন আমি তখন তাকে বললাম একজন নেককার সঙ্গীর জন্য আমি আল্লাহর নিকট দোয়া করেছিলাম আল্লাহ আপনাকে মিলিয়ে দিয়েছেন তিনি বললেন তুমি কোথাকার অধিবাসী আমি বললাম আমি কুফার অধিবাসী তিনি বললেন নবী সাল্লাহ আলাইসাল্লামের জুতা বালিশ এবং অজুর পাত্র বহনকারী সর্বক্ষণের সহচর ইবনু উম্মু আব্দ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন কি তোমাদের ওখানে নেই তোমাদের মাঝে কি ওই ব্যক্তি নেই যাকে আল্লাহ শয়তান হতে নিরাপত্তা দান করেছেন অর্থাৎ আম্মার ইবনু ইয়াসির রাজিয়াল্লাহ তাল্লাহ্ন তোমাদের মধ্যে কি নাবি সাল্লাহ আলাইসাল্লামের গোপন তথ্যবিদ লোকটি নেই যিনি ছাড়া অন্য কেউ এসব রহস্য জানেন না অর্থাৎ হুজাইফা রদিল্লাহ তাল্লাহ্ন অতপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ ইবনি মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন সুরা ওয়াল্লাইল কিভাবে পাঠ করতেন তখন আমি তাকে সুরাটি পড়ে শোনালাম والليل إذا يغشى والنهار إذا تزلي والذكرى والأنثى তিনি বললেন আল্লাহর কসম রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে সুরাটি সরাসরি এভাবেই শিক্ষা দিয়েছিলেন